শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখে রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কভু ভয় শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কভু ভয় এগিয়ে চলো সম্মুখ পানে এগিয়ে চলো সম্মুখ পানে হবে তোমারই জয় শহীদে কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কভু ভয় সবুজ পাখি হয়ে উড়ছে তারা তারাই তো সফল কাম তাদের সাথী হতে চাইলে তবে দিতে হবে তার দাম সবুজ পাখি হয়ে উড়ছে তারা তারাই তো সফল কাম তাদের সাথী হতে চাইলে তবে দিতে হবে তার দাম সেই দামেরই বদৌলতে সেই দামেরই বদৌলতে জন্নত হবে তোমার এগিয়ে চলো সম্মুখ পানে হবে তোমারই জয় শহীদে কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কবু ভয় শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কবু ভয় জেনে রেখো বেঈমান মোর আমরাও তাদেরই ভাই তারা কখনো ডরেনি তোমাদের মোদের পরোয়ানায় জেনে রেখো বেঈমান তাদের আমরাও তাদেরই ভাই তারা কখনো ডরেনি তোমাদের মোদের পরোয়ানায় আল্লাহর পথের সৈনিক আমরা আল্লাহর পথের সৈনিক আমরা হেরে যাবার তো নই এগিয়ে চলব সম্মুখ পানে এগিয়ে চলব সম্মুখ পানে হবে মুদেরি জয় শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেয় না যেন কভু ভয় শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কভু ভয় আমরা খালি দার তারিকের বংশ মোদের দেখি অনভয় যুদ্ধ জেতার কৌশলটা আমাদের রক্ত ধমনি জুড়ে বয় আমরা খালি দার তারিকের বংশ মোদের দেখিও না ভয় যুদ্ধ জেতার কৌশলটাও আমাদের রক্ত ধমনি জুড়ে বয় হাজার বছরের ইতিহাস দেখে নাও হাজার বছরের ইতিহাস দেখে নাও কোথাও পাবে না ব্যত্যয় এগিয়ে চলব সম্মুখ পানে হবে মুদেরি জয় শহীদি কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেয় না যেন কভু ভয় শহীদি কাফিলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেয় না যেন কভু ভয় এগিয়ে চলো সম্মুখ পানে এগিয়ে চলো সম্মুখ পানে হবে তোমারই জয় শহীদে কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেও না যেন কবু ভয় শহীদ কাফেলা ওই দেখো ছুটে যায় চারিদিকে রব বয়ে যায় শত্রুর চোখ রাঙানি দেখে তুমি ভাই পেয়ে না যেন কভু ভয়